বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে পৃথিবী আজ অশান্ত দিকে দিকে মুসলমানের লাল খুনে রক্তের নহর বইছে নীরব নিস্তব্ধ রাতের নীরবতা ভেদ করে এখনো ভেসে আসে মজলুম মাবনের সলজ্জ চিৎকার নীরব নিস্তব্ধ রাতের নীরবতা ভেদ করে এখনো ভেসে আসে মজলুমানের স্বজন হারানো আর্তনা আফগান ইরাক কাশ্মীর ফিলিস্তিন এবং সিরিয়াতে আজও ধুকে ধুকে মরছে আমারই ভাই আমারই বোন নির্বাক হয়ে তারা আজও তাকিয়ে আছে আমাদের দিকে তাদেরকে বাঁচাতে আমাদের জাগতে হবে তাদেরকে বাঁচাতে আমাদের লড়তে হবে জাগতে হবে মরুস সাইমুমের মতো আর এই সত্য সুন্দর এবং নির্মল পথে ডাকার একটি বিপ্লবী নাম দুর্নিবার হ্যাঁ বন্ধুরা তাই দুর্নিবার সাংস্কৃতিক কাফেলা শ্রোতা মহলে নিয়ে এসেছে হাম নাত ইসলামী সঙ্গীতের এক গুচ্ছ সমাহার দুর্নিবার শুনুন তাহলে দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার প্রথম অডিও অ্যালবাম দুর্নিবার দুর্নিবার দুর্নিবার বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে অপসংস্কৃতি রুচু দেয়াল ভেঙে করব চুরমার জেগে আছে দুর্নি দুর্নিবার দুর্নিবার দুর্নিবার জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার বিপ্লবী চেতনা নিয়ে বন্ধুরা আপনি শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথাও সুর করেছেন খাইরুল বাসার দেলোয়ার কণ্ঠ দিয়েছেন হাফেজ তাহিরুজ্জামান অপসংস্কৃতি রুচু দেয়াল ভেঙে করব চুরমার জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার সুরে সুরে ইসলামের কথা ধরব লোকের কাছে তুলে যা শুনে মানুষ দলে দলে আসে ইসলামের ছায়া তলে সুরে সুরে ইসলামের কথা ধর্ম লোকের কাছে তুলে যা শুনে মানুষ দলে দলে আসে ইসলামের ছায়া তোলে বাতিলের বিরুদ্ধে কণ্ঠ ছেড়ে দেব এবার হুঙ্কার জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার জেগে আছে নবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে অপসংস্কৃতির উঁচু দেয়াল ভেঙে করব চুরমার জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার জেগে আছে দুর্নিবার দুর্নিবার সংস্কৃতি ফিরিয়ে আনতে দেশে মিলিয়েছি মোরা হাতে হাত মূল থেকে মোরা উপড়ে নেব অপসংস্কৃতির বিষিদার সংস্কৃতি ফিরিয়ে আনতে দেশে মিলিয়েছি মোরা হাতে হাত মূল থেকে মোরা উপড়ে নেব অপসংস্কৃতির বিষিদার একটি সুস্থ সংস্কৃতি জাতির কাছে দেব মোরা উপহার জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার জেগে আছে জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার জেগে আছে